আনাস ইবনু মালিক রদিল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত তিনি বলেন এক ব্যক্তি আল্লাহ রসুল সাল্লাহ আল্লাহ সাল্লাম এর নিকট এসে বলল হে আল্লাহ রসুল পশুগুলো মারা যাচ্ছে এবং রাস্তাগুলো বন্ধ হয়ে যাচ্ছে কাজেই আপনি আল্লাহর নিকট দোয়া করুন তখন আল্লাহ রসুল সাল্লাহ আল্লাহ সাল্লাম দোয়া করলেন ফলে সে জুমা হতে পরবর্তী জুমা পর্যন্ত তাদের উপর বৃষ্টি বর্ষিত হতে থাকল অতপর এক ব্যক্তি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এর নিকট এসে বলল হে আল্লাহ রসুল ঘরবাড়ি ধ্বংস হয়ে পড়েছে রাস্তাঘাট বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে এবং পশুগুলোও মরে যাচ্ছে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসলাম তখন বললেন হে আল্লাহ পাহাড়ের চূড়ায় টিলায় উপত্যকায় এবং বনভূমিতে বৃষ্টি বর্ষণ করুন অতপর মদিনার আকাশ হতে মেঘ সরে গেল যেমন কাপড় ছিঁড়ে ফাঁক হয়ে যায়